السلام عليكم ورحمة الله وبركاته ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাবহি ওমানওয়ালা আম্মা বাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার অনুষ্ঠান সোনালি শিশু দর্শক আমরা আমাদের গত পর্বগুলো ধরে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছিলাম তা হচ্ছে আমাদের সন্তানদেরকে সোনালী শিশুতে সফল ব্যক্তিতে পরিণত করতে হলে রাসুল্লাহ সাল আলী আসসালাম যে সকল দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই দিক নির্দেশনাগুলোকে আমরা কয়েকগুলো স্তম্ভের আলোকে আলোচনা করেছি আর তোমাদের প্রথম যে স্তম্ভটি ছিল তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম মুসলিম পিতা মাতাদের উদ্দেশ্যে তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য যে নির্দেশনাগুলো সরাসরি দিয়েছেন সেই নির্দেশনাগুলো এবং সেগুলোকে আমরা আটটি মৌলিক স্তম্ভের আলোকে মৌলিক মূলনীতির আলোকে আমরা সেগুলো আলোচনা করছিলাম সে আলোচনার পর আমরা আলোচনা করেছি যে সন্তানদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্যে পিতামাতা যে কাজগুলো করবে এবং আল্লাহ সুবহানুয়া তালা পিতামাতা বা অভিভাবক তার রাসুল সাল্লাহ হাসান পিতামাতা বা অভিভাবকদেরকে দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাঁর সন্তানদেরকে তার সাথীদের সন্তানদেরকে বা সাহাবিদের মধ্যে যারা ছোট শিশু ছিল তাদেরকে লালন পালন পরিপালনের ক্ষেত্রে তিনি যে ভূমিকা তিনি যে পলিসি মূলনীতি গ্রহণ করেছেন সেই মূলনীতিগুলো তার মধ্যে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে শিশুদের সাথে অত্যন্ত প্রশান্তভাবে কথা বলা আমাদের আজকের আলোচনার টাইটেল হলো শিশুদের সাথে খুবই প্রশান্তভাবে অত্যন্ত সুন্দর শান্ত পরিবেশে তাদের সাথে কথা বলা এটি এই জন্যে যে শিশুর বুদ্ধির বিকাশ এবং তার উপলব্ধির যতগুলো ধারা যতগুলো চ্যানেল রয়েছে সবগুলোকে যদি আপনি প্রশস্ত করতে চান এবং কোনো কাজের ক্ষেত্রে তার আগ্রহকে যদি বৃদ্ধি করতে চান কোনো বিষয়ে গবেষণা করে বা কোনো কিছু নিয়ে চিন্তা করে তার ব্যাপারে কোনো কোনো সিদ্ধান্তে পৌঁছা বা সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবার এইরকম একটি চেতনা যদি তার মাঝে আপনি তৈরি করতে চান পৃথিবীতে প্রতিদিন যে সকল ঘটনাগুলো ঘটছে অতীতে যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে সে ভাবুক তার মধ্যে একটি ভাবনা তৈরি হোক সেগুলো নিয়ে তার মধ্যে একটি চিন্তা চেতনা তৈরি হোক সেগুলোকে সে পর্যালোচনা করতে শিখুক এই অনুভূতি যদি তার মাঝে এই যোগ্যতা যদি তার মাঝে আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই শিশুদেরকে আপনি প্রশান্তভাবে শান্ত চিত্তে তার সাথে একটি উত্তম পরিবেশ তৈরি করে কথা বলতে হবে তাকে প্রশিক্ষণ দিতে হবে যে কিভাবে কথা বলতে হবে কিভাবে আচরণ করতে হবে কিভাবে চিন্তা করতে হবে কিভাবে কোনো জিনিস নিয়ে পর্যালোচনা প্রদান করতে হবে মতামত প্রদান করতে হবে এটি কিন্তু আপনাকে প্রদান করতে হবে এবং এর উপর ভিত্তি করেই শিশুরা বুঝতে পারবে যে তাদের করণীয় কি তাদের দায়িত্ব কি তাদের অধিকার কি এগুলো সম্পর্কে তারা বুঝতে পারবে এগুলো তারা বর্ণনা করতে পারবে এগুলো তারা উপস্থাপন করতে পারবে এবং পাশাপাশি তাদের মধ্যে এই যোগ্যতা তৈরি হবে যে জিনিসগুলো তারা জানেনি সেই জিনিসগুলো জানার জন্য যে বিষয়গুলো তাদের আয়ত্তে নেই যে বিষয়গুলো তাদের উপলব্ধিতে নেই যারা বুঝছে না তারা বুঝছে না সেগুলো বোঝার জন্য সেগুলো উপলব্ধি করার জন্য সেগুলো অনুধাবনের জন্য সেগুলো সম্পর্কে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি তৈরি করার জন্য তারা তখন এগিয়ে আসবে তাদের মধ্যে সেই অনুভূতি সেই আবেদন তৈরি হবে এবং এর মাধ্যমেই কিন্তু তার জ্ঞানগত চর্চা তার বুদ্ধিবৃত্তিক জার্নি তার intellectual journey will start with this এর মাধ্যমে তৈরি হবে এবং এই জন্যে শিশুদেরকে আমাদের বড়দের মজলিসে বড়দের আলোচনা সেশনে নিয়ে যাওয়া দরকার সেখানে যদি সে যায় তাহলে বড়দের কথা শুনে তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তাদের সাথে উঠা বসার মাধ্যমে তাদের আচরণ তাদের যে প্রকাশভঙ্গি এগুলো দেখে তারা সেখান থেকে শিখতে পারবে আর তাদের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে একটি প্রভাব তৈরি করবে এই জন্যে আমরা বলছি যে শিশুদেরকে আপনার নিজের পরিবেশের মধ্যে নিজের যে বাসার বাড়ির যে পরিবেশ রয়েছে তার মধ্যেই তাকে শিক্ষা দিতে হবে যে কিভাবে কথোপকথন করবে কীভাবে অন্যের সাথে ডিবেট করবে কিভাবে অন্যের সাথে ডিসকাশন করবে এবং এই ডিসকাশনের জন্য তার কি কি এটিকেট মেনটেন করতে হবে কী কী শিষ্টাচার মেনটেন করতে হবে কোন কোন পদ্ধতি তাকে মেনটেন করতে হবে কোন কোন উসলোভ কোন কোন নীতিমালার উপর ভিত্তি করে সে তার আচরণ সে তার কথাবার্তা বলবে এই যে একটি এনভায়রনমেন্ট আপনি তাকে প্রদান করছেন এনভায়রনমেন্টটি কিন্তু অর্থাৎ পিতামাতা যে এনভায়রনমেন্ট তাকে প্রদান করছেন আলোচনার এই এনভায়রনমেন্টটি বা এই যে অভিজ্ঞতাই তাকে পরবর্তীতে অন্য কারোর সাথে ইন্টারেকশন করতে ডিল করতে কোনো কিছু নিয়ে ডিসকাশন করতে তাকে দক্ষতা এবং যোগ্যতা প্রদান করবে আমরা বিপরীত দিকে আরেকটি বিষয় দেখি যে কখনো কখনো কোনো কোনো পিতামাতা ধমক দিয়ে কখনো কখনো শাসন করে তার সন্তানদেরকে চুপ থাকতে বলেন এবং চুপ রাখেন এটি খুবই ভালো যে তাতে তার ভদ্রতা প্রকাশ পাচ্ছে সেটি একটি চমৎকার আদর্শিক বা চারিত্রিক একটি গুণ যে চুপ থাকা অপ্রয়োজনীয় কথা না বলা কিন্তু তাকে তো প্রয়োজনীয় কথা বলায় আপনাকে প্রশিক্ষিত করে তুলতে হবে সে চুপ থাকুক এটি খুবই ভালো কিন্তু এই চুপ থাকা সেই বালককে চুপ রাখা বা তাকে চুপ থাকতে আপনি বলবেন যে কথা বলতে জানে তার যদি এই যোগ্যতা থাকে যে সে তার নিজের অবস্থা স্পষ্ট করে বর্ণনা করতে পারে বা সে তার চিন্তা চেতনাগুলোকে গুছিয়ে উপস্থাপন করতে পারে অথবা কোনো কিছু নিয়ে সে গভীরভাবে ভাবতে পারে এই উপলব্ধি এই শক্তি তার নিজের সম্পর্কে বিবরণ বর্ণনা দেয়া তার পরিবার সম্পর্কে বর্ণনা দেয়া এই যোগ্যতা ক্ষমতা যদি তার থাকে তাহলে তাকে আপনি প্রয়োজনে কিছু জায়গায় চুপ করে রাখবেন কিন্তু তার যদি এই ক্ষমতাই না থাকে তাহলে তো তাকে আপনি কথা বলতে উদ্বুদ্ধ করতে হবে তাকে কথা বলায় প্রশিক্ষিত আপনাকে করে তুলতে হবে আমরা দেখি রাসুল্লা সাল আলী ওসাল্লাম শিশুদের সাথে শিশু সাহাবাই কেরামদের সাথে এবং তার আশপাশে যে সকল শিশু সন্তানরা ছিল তাদের সাথে তিনি খুবই কোমলভাবে খুবই শান্তভাবে অত্যন্ত প্রশান্তভাবে ধীরে সুস্থে তাদের সাথে কথা বলেছেন রাসুল্লাহ ইসলাম মনে হচ্ছে যেন অত্যন্ত পরিণত বয়স্ক একজন ব্যক্তির সাথে কথা বলছেন এরকম বুদ্ধিবৃত্তিকভাবে অত্যন্ত সচেতনতার সাথে প্রত্যেকটি শব্দ চয়নের মাধ্যমে তিনি তাদের সাথে কথা বলতেন প্রিয় দর্শক আমরা দেখেছি যে রাসুল্লাহ সাল আলী হোসেন বদর যুদ্ধের সময় তিনি একজন শিশুকে যখন তার সামনে উপস্থাপন করা হলো সে শিশু ছিল আসলে কাফেরদের পক্ষের একজন এবং মুসলিম সাহাবাই দিয়ে আল্লাহ তাল আনহুম তাকে প্রেশার দিচ্ছিলেন তার কাছ থেকে তথ্য বের করতে যে কাফেরদের সৈন্য সংখ্যা কত রাসুল্লাহ সাল্লাহাম বুঝতে পেরেছেন এভাবে শিশুর কাছ থেকে তথ্য আদায় করা যায় না যাবে না কারণ তার এতটুকু উপলব্ধি বা এতটুকু তথ্য এতটুকু স্ট্যাটিস্টিক্স তার কাছে নাও থাকতে পারে এই জন্য রাসুল ইসলাম তাকে প্রশ্ন করলেন যে তুমি তো বলো আমাদেরকে যে সেই কাফেররা বা মুশ্রিকরা শত্রুরা তারা তাদের জন্যে প্রতিদিন কয়টি উঠ বা কতটি উট তারা জবাই করে তখন শিশু বলল নয়টি থেকে দশটি রাসুল ইসলাম তার উপর ভিত্তি করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আসলে তারাদের সৈন্য সংখ্যা হচ্ছে নয়শত থেকে এক হাজার এই যে শিশুর সাথে কতটা কোমল প্রশান্তভাবে রাসুল ইসলাম কথা বললেন এ থেকে আমরা বুঝতে পারি যে শিশুর সাথে কথা বলতে হবে খুবই সুন্দর এবং শান্ত প্রশান্তভাবে দ্বিতীয়ত আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর কাছে একজন যুবক আসলেন জেনা করার অনুমতি চাওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাম অত্যন্ত প্রশান্ত হবে তার সাথে একটি ডিসকাশনে একটি ডিবেটে একটি প্রলম্বিত আলোচনায় চলে গেলেন তাকে তিনি বললেন তুমি যে জেনা করতে চাচ্ছ এটি তুমি কার সাথে করতে চাচ্ছ তোমাকে আমি যদি বলি তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার মেয়ের সাথে তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে এদের সাথে জেনা করতে তুমি কি তা করবে সে বলল যে না রাসুল্লাহ সাল্লাম তখন বললেন যে তুমি যে জেনা করতে চাও তিনি তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো মেয়ে কারো না কারো স্ত্রী কারো না কারো হতে পারে যে খালা বা কারো না কারো ফুফু অতএব তুমি কিভাবে অন্যের সাথে এই অপকর্ম করতে চাচ্ছ এবং রাসুল ইসলাম এরপর এই শিশুর বুকে হাত দিয়ে বললেন হে আল্লাহ আল্লাহ দাম্বা হে আল্লাহ তুমি তার গুণাগুলো মাফ করে দাও ওয়া তহির কলবা এবং তার অন্তরটাকে তুমি প্রসিদ্ধ অন্তরটাকে তুমি বিশুদ্ধ করে দাও এবং ওয়া হসিন ফারাজা এবং তুমি তার লজ্জাস্থান রয়েছে সে লজ্জাস্থানকে হেফাজত করো পবিত্রতা দান করো আল্লাহ রাসুল সাল্লাম যখন তার সাথে এরকম প্রশান্ত চিত্তে প্রশান্ত একটি পরিবেশে কথা বললেন এবং তার জন্য এরকম দোয়া করলেন সাথে সাথে এই শিশুর মাঝে এই ব্যক্তির মাঝে এই বালকের মাঝে এমন পরিবর্তন হলো যে এরপর থেকে সে কোনোদিন কোনো অন্য মেয়ের দিকে মহিলার দিকে তিনি চোখ তুলেও তাকাতেন না এতটা পবিত্র আত্মা এতটা পবিত্র অন্তর এতটা পবিত্র চরিত্রের অধিকারী তিনি হয়ে গেলেন এটি কিন্তু সম্ভব হয়েছে কারণ রাসুল্লাহ সাল্লাম অত্যন্ত প্রশান্ত চিত্তে অত্যন্ত প্রশান্ত একটি পরিবেশে তার সাথে কথা বলেছেন এবং তৃতীয়ত আমরা যে বিষয়টি এবার আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টি আমরা আগেও আপনাদের সামনে কয়েকবার বিভিন্নভাবে আলোচনা করেছি তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার চাচাতো ভাই আরেক শিশু সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালার সাথে কতটা প্রশান্তভাবে এবং একটি সুন্দর এনভায়রনমেন্টে আলোচনা করেছেন আলোচনা করার মাধ্যমে তার মধ্যে যে বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়েছে এই বিকাশের কথা হাদিসে বিভিন্নভাবে এসেছে কখনো কখনো আমরা বোখারিতে হাদিসটি দেখি কখনো কখনো অন্য গ্রন্থগুলোতে হাদিসটি দেখি এবং এই হাদিসে প্রথমত যেই বিষয়টি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তা হচ্ছে একজন শিশুর এই আকুতি তার এই আবেদন তার এই তার এই মনো বাসনা তার এই আকাঙ্ক্ষা যে তিনি রাসুল্লাহ সাল আলী ওসালামের সাথে থাকবেন এবং রাসুল্লাহ সাল আলী ওসালামের কাছ থেকে তিনি শিখবেন এই আলোচনা এই এই হাদিসের মাধ্যমে এটি প্রথম দিক যেটি আমরা বুঝতে পারি আর দ্বিতীয় যে বিষয়টি আমরা সেখান থেকে দেখি যে রাসুল্লাহ সাল আলী ওসালাম একজন শিশুর সাথে কিভাবে কথা বলেছেন যে শিশু বেড়ে উঠছে প্রতি মুহূর্তে যে বড় হয়ে উঠছে কিছুদিন পর সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে সেই শিশুর সাথে কতটা কোমল কতটা শান্ত কতটা প্রশান্তভাবে তিনি কথা বলেছেন আমরা এবার সেই প্রশান্ত কথা এইটি এবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই বিষয়টি টোটালি আলোচনা এসেছে বাদা এ আসনা গ্রন্থে সেখানে ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি বলছেন যে بت عند خالتي ميمونة لأراقب صلاة رسول الله صلى الله عليه وسلم একজন বালক একজন কিশোর তিনি বলছেন যে আমি আমার খালা মাইমুনা রদি আল্লাহ তাল আনহ রাসুলের স্ত্রী তার বাসায় আমি এক রাত থাকলাম রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কিভাবে সালাত আদায় করেন সেটি দেখার জন্যে সেটিকে পর্যালোচনা করার জন্য সেটিকে পর্যবেক্ষণ করার জন্য সন্তাবাহা রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ওয়াকলা রাসুল ইসলাম ঘুম থেকে তিনি জেগে উঠলেন এবং তিনি বললেন নামাতিল তিনি তখন বলে উঠলেন যে সব চোখগুলো নিদ্রায় নিমজ্জিত এবং সবগুলো তারকা সেগুলো এখন মেয়মান হয়ে গিয়েছে আর চিরঞ্জীব চিরদণ্ডানিমান মহান আল্লাহ সুবহানুয়া তারা শুধুমাত্র জেগে আছেন অবশিষ্ট রয়েছেন এটি বলেই তিনি সুরা আলে ইমরানের একশত নব্বইতম আয়াতটি তিলাবাত করলেন ইন্নাফি খালকিসামা ওয়াতিওয়াল আর্দ ওয়াক্তিলাফিল্লাইলি নাহার লা আয়াতিল্লি উলিল আলবাব যে আল্লাহ সুবহানুয়া তাআলা বলেছেন যে আকাশ এবং জমিনের সৃষ্টি এবং দিন এবং রাতের আগমন প্রত্যাগমন এর মধ্যে রয়েছে দৃষ্টিবান বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষার নিদর্শন এই আয়াতটি তেলাওয়াত করে তারপরে রাসুল ইসলাম তার বিছানা থেকে উঠলেন উঠে তিনি ঝুলন্ত একটি পাত্রে পানি রাখা ছিল সেই পাত্রটি তিনি পারলেন সেখান থেকে তিনি পানি গ্রহণ করে তিনি উজু করলেন এরপর তিনি সালাত আদায় শুরু করলেন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তাল যিনি রাসুল্লাহ সাল্লাহ সালাদ পর্যবেক্ষণ করার জন্য তিনি তার খালা মাইমুন আরদি আল্লাহ তালাহার বাসায় সেরাত যাপন করছিলেন তিনি প্রত্যেকটি কাজ রাসুসলাম কীভাবে করছেন এটি তিনি খুব সতর্কতার সাথে তিনি ফলো করছেন তিনি যখন দেখলেন রাসুসলাম উজু করেছেন তিনি সালাতে দাঁড়িয়ে গিয়েছেন তখন তিনি বললেন আবদুল্লাহ আব্বাস বলছেন যে আমি উঠলাম এবং উঠে রাসুসলাম যে পাত্র থেকে পানি নিলেন যেভাবে তিনি পানি নিলেন যেভাবে তিনি উজু করলেন এক্স্যাক্টলি আমি সেভাবে অনুসরণ করে আমি উজু করলাম এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনি তো সালাদ আদায় করছেন তার বাম পাশে গিয়ে আমি দাঁড়ালাম সালাত আদায় করার জন্য এবং আপনি জানেন যে প্রিয় দর্শক কোনো একজন ব্যক্তি যদি এককভাবে সালাত আদায় করে তার পাশে যদি কেউ এসে দাঁড়াতে হয় তার ইমামতিতে যদি অন্য কারো সালাদ আদায় করতে তখন তাকে ডান পাশে দাঁড়াতে হয় অর্থাৎ দুজন যদি সালাদ আদায় করে তাহলে ইমামের ডান পাশে মুক্তাদি দাঁড়াবেন তিনি বাম পাশে দাঁড়াবেন না যখন এই মুক্তাদি অর্থাৎ এই বালক আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহু তিনি রাসুল্লাহ সাল আলাইসালামের বাম পাশে গিয়ে দাঁড়ালেন তখন তিনি বলছেন আব্দুল ইবনে আব্বাস নিজে বর্ণনা করছেন ফা আখাদা বি উজুনাইয়া রাসুল ইসলাম এবার আমার কানে ধরলেন তিনি কানিদ অফিরা ওয়াইতিন বিদাওয়াবিতি রাসুল্লাহ সাল্লাম আমার ঘাড়ে ধরলেন রানী খালফাহু এবং তার পিছন দিয়ে তিনি আমাকে ঘুরিয়ে নিয়ে আসলেন হাত্তা আকামানি আনিয়ামিনি যতক্ষণ না তিনি এরপর তিনি আমাকে তার ডান পাশে এনে দাঁড় করিয়ে দিলেন ফাউত্তু ইলা মেকানি তারপর আমি আবার তার বাম পাশে ফিরে গেলাম ফা আদানি সালিসান ওয়া সানিয়ান ওয়াসা সালিসান তারপর দ্বিতীয়বার এবং তৃতীয়বারও তিনি ঘুরিয়ে আমাকে তার ডান পাশে নিয়ে আসলেন কিন্তু আমি বারবারই ঘুরে তার বাম পাশে গিয়ে দাঁড়ালাম ফালাম্মা ফারাকা যখন তার সালাত শেষ হলো কলা তখন তিনি আমাকে বলেন মা মানাকা ইয়া গোলাম আন্তাসবুতাফিল মাউদা আল্লাদি আও কফতুহু আও কফতুকাফি তোমাকে যেই স্থানে আমি রেখেছিলাম যেখানে আমি তোমাকে দাঁড়া করালাম এই ঘুরিয়ে নিয়ে এসে সেই জায়গায় কেন তুমি থাকলে না কি হলো তোমার কেন তুমি সে জায়গায় দাঁড়িয়ে থাকলে না তখন তিনি এত চমৎকার এত বুদ্ধিবৃত্তিক আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তালহ উত্তর দিলেন সুবহান আল্লাহ হামদি তিনি বলেন ফাকুল তো আমি বললাম আন্তা রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ রাসুল ওয়ালাহাদিন আর কারো জন্য উচিত হবে না যে তিনি আপনার সমতায় আপনার সমানে সমানে দাঁড়াবেন এটি কারো জন্য উচিত হবে না কারণ আপনি আল্লাহ রাসুল আর অন্যরা তো আল্লাহর রাসুল নন আপনার মর্যাদার সমান নন অথবা আপনার সমান্তরালে কেউ দাঁড়াবে এটি তার জন্য ঠিক নয় তিনি এটি বলে এটি বুঝাতে চাইলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তার ডান পাশে তিনি দাঁড়া করাবেন ডান তো সবসময় তার চেয়ে উত্তম তো অতএব রাসুল্লাহ সাল্লামের ডান পাশে অন্য কেউ দাঁড়াবে তার চেয়ে উত্তম কেউ হতে পারে না এই এটি তার চিন্তা প্রথম চিন্তা দ্বিতীয় চিন্তা হলো রাসুলসলামের সমান্তরালে তিনি দাঁড়াবেন না কারণ রাসুলসলামের সমান মর্যাদার অধিকারী কেউ নন এই তিনি এই কথা বললেন রাসুল্লাহ সাল আলী আসসালাম এই কথায় এতটা আনন্দিত এতটা খুশি হলেন তিনি তখন হজরত আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ তালহুর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ফক্তে হুফিদ্দিন ও আল্লিম হুতাউল হে আল্লাহ তুমি তাকে দিনের অত্যন্ত সূক্ষ্ম জ্ঞান দান করো এবং তুমি তাকে কোরআনের ব্যাখ্যা প্রদান করার মতো যোগ্যতা প্রদান করো আল্লাহ সুবহানুয়া তালা রাসুল্লা সাল আলী ওয়াসাল্লামের এই গেয়ে এই যে দোয়া এটি এমনভাবে কবুল করে নিলেন যে আবদুল্লাবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু তিনি এই মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ কোরআন বিশারদ মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ কোরআন বিশারদে তিনি পরিণত হলেন এবং তার যুগে তিনি সবচেয়ে সূক্ষ্মদর্শী সবচেয়ে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন হয়তো অমর আদি আল্লাহ তালহু তার তার মতামত গ্রহণ করতেন বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ইবনে আব্বাস আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এই ঘটনাই আরেকটি বর্ণনা যেটি ইমাম হাকিম রাহেমুল্লাহ তার মুস্তাদকে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে সহিহন আলা শর্তের সহি যে ইমাম বুখারি এবং মুসলিম তাদের যে পথ তাদের যে শর্ত সারায়ত তার উপর ভিত্তি করে হাদিসটি সহি এবং তিনি বলছেন যে আমি রাসুল্লাহ সাল আলী ওসলামের কাছে আসলাম তিনি রাতের শেষের সালাদ দায় করছিলেন আমি আমি তার পিছনে দাঁড়ালেন দাঁড়ালাম তখন তিনি আমাকে ধরলেন ধরে তিনি আমাকে একেবারে তার সোজা সমান্তরালে দাঁড় করিয়ে দিলেন তারপর তিনি আবার যখন তিনি সালাদ শেষ করলেন তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি হলো আমি তো তোমাকে আমার একেবারে সমান্তরালে দাঁড়া করিয়ে দিয়েছিলাম কেন তুমি আবার বারবার ফিরে গেলে তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ আন্তা রাসুল্লাহ যে আপনি হচ্ছেন আল্লাহ রাসুল আর কারো এটি উচিত নয় যে আপনার সমান্তরালে দাঁড়িয়ে সালাত আদায় করবে তখন তিনি বলছেন জাবাহু রাসুল ইসলামের কাছে এই কথাটি খুবই ভালো লাগলো ফাদা আল্লাহ ফাহমান ওয়াইলমান তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যাতে আল্লাহ সুবাহানুয়ালা আমার দিনের জ্ঞান এবং দিনের অতি সূক্ষ্ম দূরদর্শিতা প্রদান করেন এবং তাই হলো সম্মানিত দর্শক আমরা এই যে দুটো এই ঘটনার যে দুটো বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো থেকে যা আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয় তা হচ্ছে যে একজন শিশুর সাথে একজন ছোট বালক বালিকার সাথে মূলত খুবই প্রশান্ত চিত্তে প্রশান্তভাবে খুবই নরমভাবে কোমলভাবে অত্যন্ত বুদ্ধিবৃত্তিক উপায়ে তার সাথে কথা বলতে হবে কারণ সে কিন্তু প্রত্যেকটি বিষয় আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে প্রত্যেকটি বিষয় আমাদের কাছ থেকে গ্রহণ করছে তার উপর ভিত্তি করে সে তার ভবিষ্যতের যে পথ পথ পদ্ধতি ভবিষ্যতের তার যে ম্যাথোডোলজি তার স্লোভ এটি সে তৈরি করে নিচ্ছে আমরা যদি কোনো অবস্থায় শিশুদের সাথে খুবই খুবই কড়াভাবে খুবই ধমকের সুরে অথবা খুবই কটু ভাষায় কথা না বলি কারণ এগুলো তাকে একটি আদর্শ প্রদান করছে এগুলো তাকে একটি উপলব্ধি প্রদান করে এগুলো তাকে একটি একটি শিক্ষা প্রদান করে পরবর্তী যুগে সে যখন কারো সাথে কথা বলতে যায় কারোর সাথে আচরণ করতে যায় কারোর সাথে যখন সে ডিল করতে চায় তখন তার কাছে স্ট্যান্ডার্ড হিসেবে তার কাছে আদর্শ হিসেবে এই বিষয়গুলোই থাকে এবং এগুলো অনুসারে সে অন্যের সাথে কথোপকথন করে থাকে আমরা আমাদের আমাদের শিশুদের সাথে এভাবে যাতে কখনোই কথা না বলি বরং একটি চমৎকার একটি উপযুক্ত একটি ফুল অফ এটিকেট এরকম একটি এনভায়রনমেন্ট তাদেরকে আমরা প্রদান করি যাতে তারা এখান থেকে আমাদের বাড়ির এনভায়রনমেন্ট থেকে তারা প্রশিক্ষিত হয়ে ওঠে আল্লাহ সুবহানুয়া তারা আমাদের প্রত্যেককে আমাদের শিশুদেরকে সোনালী শিশু হিসেবে গঠন করার জন্য রাসুল্লা সাল্লামের দেখানো পদ্ধতি সাহাবাই কারামদের প্র্যাকটিস তাদের প্র্যাকটিস করা আদর্শকে আমাদের সামনে রেখে কাজ করার তৌফিক দান করুন হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু